चल रे चल रे चल सम्मुख पाले यगिए चल जिहदे रई डंक बाजे अस्त्र है मुजहिदी दल जिहदे रई डंक बाजे अस्त्र है नौ दिन दल चल रे चल रे चल सम्मुख पाले यगिए चल जिहदे रई डंक চল রে চল রে চল সম্মুখ পানে এগিয়ে চল ইয়াদের ওই গান কপাজে মস্তন হে মুজাহিদন ইয়াদের ওই গান কপাজে মস্তন হে নবীন্দন মজরুম মানুষের ভীষণ কান্না আর কতদিন শুনবি বল মজলুম মানুষের ভীষণ কান্না আর কতদিন শুনবি বল মজলুম বজরুম মানুষের মুক্তির তরে সামনের দিকে এগিয়ে চল মজলুম মানুষের মুক্তির তরে সামনের দিকে এগিয়ে চল চল রে চল রে চল সম্মুখ পানে এগিয়ে চল জিয়ারের ওই ডঙ্কা বাজে বস্ত্র লহে মুজাহিদ দল জিয়ারের ওই ডঙ্কা বাজে বস্ত্র লহে নবীন দল বীর খালিদের জাতি ওরে তুমি কেন আজ নীরব বাবা বীর খালিদের জাতি ওরে তুমি কেন আজ নীরব বল বীর খালিদের জাতি ওরে তুমি কেন আজ নীরব বল সকল বাধা দুপায়ে চলে সামনের দিকে গিয়ে চল সকল বাধা দুপায়ে চলে সামনের দিকে গিয়ে চল চল চল রে চল সম্মুখ পানে এড়িয়ে চল ওই ডঙ্ক বাজে অস্ত্র হে মুজাহিদি দল জিহাদে ওই ডঙ্ক বাজে অস্ত্র হে নবৃন্দ রক্তের কণিকায় তোমাদের মিশে আছে দেখুন ওমরের রক্তের কণিকায় তোমাদের মিশে আছে দেখুন ওমরের রক্তের কণিকায় তোমাদের মিশে আছে দেখুন ওমরের নিয়ে কাশিমকো বাহাতে বুকে বাস সামনের দিকে এগিয়ে চল নিয়ে কাশিমকো বাহাতে বুকে বাস সামনের দিকে এগিয়ে চল চল চল রে চল সম্মুখ পানে এগিয়ে চল জিহাদের ওই ডঙ্কাবাজে অস্ত্র হে মুজাহিদ দল ওই অস্ত্র হে নির্ভয় রক্তের সাগরকে পাড়ি দাও অতীতের মহাপুরুষ থেকে কিছু বেছে নাও অতীতের মহাপুরুষ থেকে কিছু বেছে নাও নির্ভয় সাগরকে দাও অতীতের মহাপুরুষ থেকে কিছু বেছে নাও চাও যদি মানব জীবনে তোমার সফল সামনের দিকে এগিয়ে চল চাও যদি মানব জীবনে তোমার সফল সামনের দিকে এগিয়ে চল চল রে চল রে চল সম্মুখ পানে গিয়েছেন জিহাদের ওই ডাঙ্গা বাজে অস্ত্র হে মুজাহিদ দল জিহাদের ওই ডাঙ্গা বাজে অস্ত্র হে নবিন্দল লাঞ্ছনা গঞ্চনা আজ মুসলিম দল অনাচারে নিপীড়িত আজ মজুলুমি রদল লাঞ্ছনা গঞ্চনা আজ মুসলিম দল অনাচারে নিপীড়িত আজ মজুলুমি রদল লাঞ্ছনা গঞ্চনা আজ মুসলিম দল অনাচারে নিপীড়িত আর বদল বিরোধন ইমানি চেতনা নিয়ে চল বিরিদল সামনের দিকে এগিয়ে চল ইমানি চেতনা নিয়ে চল বিরিদল সামনের দিকে এগিয়ে চল চল চল রে চল সম্মুখ পানে এগিয়ে চল জিহাদের ওই ডঙ্কা বাজে অস্ত্র হে মুজাহিদ দল জিহাদের ওই ডঙ্কা বাজে অস্ত্র হে গোবিন্দ এই সে পথে গিয়ে নবীদের ভেঙ্গেছে দাঁত সেই পথে নামতে আমাদের হয় কেন রাত এই সে পথে গিয়ে নবীদের ভেঙ্গেছে দাঁত সেই পথে নামতে আমাদের হয় কেন রাত এই সে পথে গিয়ে নবীদের ভেঙ্গেছে দাঁত সেই পথে নামতে আমাদের হয় কেন রাত মানুষের সব কথা ছেড়ে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে মানুষের সব কথা ঘেরে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে চল চল চল রে চল সম্মুখ পানে এগিয়ে চল জিহাদের ওই ডঙ্কা বাজে হস্তাল হে মুজাহিদ দল জিহাদের ওই ডঙ্কা বাজে হস্তাল হে নবীন দল চল চল রে চল সম্মুখ পানে এগিয়ে চল ज्यादे रैडं तबाजे अस्त्रालो है मुझे इधर ज्यादे रैडं तबाजे अस्त्रालो है नौ नौबिंदन ज्यादे रैडं तबाजे अस्त्रालो है मुझे इधर ज्यादे रैडं तबाजे अस्त्रालो है नौ नौबिंदन